بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين قال المؤلف رحمه الله تعالى باب صلاة الجماعة والإمامة عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة أفضل من صلاة الفجر بسبع وعشرين درجة متفق عليه ولهما عن ابي هريره رضي الله عنه بخمس وعشرين جزءا وكذا للبخاري عن ابي سعيد وقال درجه আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক একক যে আল্লাহ পাক রব্বুল আলমিন দিন নাজিল করেছেন এবং দিনের বিধিবিধান শিখিয়ে দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন কোরআন করিমের কথা যেমন মেনে নেওয়া আমাদের জন্য ফরজ তেমন রসুল্লাহ সাল্লামের হাদিসের কথা মেনে নেওয়া আমাদের জন্য ফরজ আমাদের বলগোল মারামের দর্শের বিষয়বস্তু হচ্ছে জামাতের নামাজ সম্পর্কে এবং এমামত সম্পর্কে দুটো বিষয়কে একসাথে এখানে লেখক উল্লেখ করেছেন হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলী বাব সলাতের জামা ওয়াল এমামা এই অধ্যায় হচ্ছে জামাতের সলাত জামাত সহকারে নামাজ আদায় করা সম্পর্কে আর এমামতি জামাতের এমামতি সম্পর্কে এই মর্মে যে হাদিসগুলি রয়েছে বেশ কিছু হাদিস তিনি নিয়ে এসছেন এখানে জামাত কাকে বলা হয় জামাতের সংজ্ঞাটা একটু জানা যাক কারণ সংজ্ঞা জানলে বিষয়বস্তু বুঝতে সুবিধা হয় জামাত কাকে বলবেন জামাতে নামাজ পড়লাম মানে কি একত্রিত হ্যাঁ একত্রিত স্থানের দিক থেকে না কালের দিক থেকে না দুটোর দিক থেকে সময়ের দিক থেকে একই সময় নামাজ পড়লো স্থান ভিন্ন জামাত হবে তাই যদি হয় তাহলে মক্কাতে নামাজ চলছে সেই সময় রেডিওতে সামনে রেডিও চালু করে দিয়ে অথবা টিভি চালু করে দিয়ে শুরু করে দেন পিছনে ইত্তেদা করা আমরা জামাত করছি চলবে জামাতে নামাজ বলবেন এটাকে দাম্মাম ইসলামী সেন্টারে বসে অথবা জেদ্দাতে বসে অথবা মাক্কার কোন বিল্ডিং এ হোটেলে বসে ফাইভ স্টার হোটেলে প্রেয়ার হল করে রেখেছে আর মসজিদে হারামের কাতারের সাথে বিচ্ছিন্নতা গ্যাপ হয়ে আছে আর ওখানে টিভি সামনে রাখা আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর স্বামী আল্লাহ আলিমান স্বামী আল্লাহ আলিমান হাবেদা কাবা শরীফের ইমামের একতেদা করছে জামাত হবে হবে না সংজ্ঞাটা বুঝে নিলে মাসলা এই মাসলা এই হুকুমটাও বুঝে নেবেন স্থান কাল একই হইতে হবে স্থানের ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে একই হইতে হবে একসাথে হইতে হবে তাহলেই জামাত হবে স্থানের ক্ষেত্রে যেমন বুঝাইলাম যে একই জায়গায় হইতে হবে কাতারে কাতার লেগে থাকতে হবে বেশি গ্যাপ থাকলে একটিদা জায়জ নাই মসজিদে এমামতি হচ্ছে আর কিছু লোকেরা রোড ফাঁকা পড়ে আছে রোডের ওই পাশে জামাত শুরু করেছে আর বলছে আমরা এই মসজিদের একটিদা করছি জায়জ নাই মধ্যখানে বড় একটা গ্যাপ হইল হ্যাঁ সে এক একটা কাতার চলতে পারে হয়তো কিন্তু এইরকম গ্যাপ থাকলে আর বলবে যে জামাতে নামাজ পড়ছে এটা জামাত নাই সময়ের ভিন্নতা যদি হয় একই মসজিদে নামাজ হইলো কিন্তু একটা জামাত হয়ে সালাম ফিরে তারপরে জামাত হচ্ছে একই জামাত হলো না দুই জামাত হয়ে গেল দুই জামাত এটা সহজে বুঝছেন কিন্তু আগেটা বুঝতে হবে এটা হচ্ছে শরীয়তের মাসলা যদি গ্যাপ থাকে দেয়ালের গ্যাপ অসুবিধা নেই এখানে নামাজ হচ্ছে জায়গা হয়নি দেয়ালের বাইরেও লোকেরা নামাজ পড়ছে তাহলে লেগে আছে মোটামুটি চলতে পারে এইরকম মসজিদে হারামের ভিতরে নামাজ হচ্ছে বাইরেও নামাজ হচ্ছে চারিদিকে হজের মৌসুমে অথবা রমজান মাসে আর ওই মসজিদ আহমের বাইরে যে ফিল্ডগুলি রয়েছে তার পাশেই যে হোটেলগুলি রয়েছে যেমন আপনার কিং আবদুল্লাহ টাওয়ার অথবা হিলটন রয়েছে এই এই কাছের হোটেলগুলি এইগুলিতে যদি নামাজ হয় তাহলে বলা যেতে পারে যে হ্যাঁ ঠিক আছে লেগে আছে কিন্তু মাঝখানে বেশ কিছু গ্যাপ তারপরে দেখা যাচ্ছে মিসফালার ভিতরে লোকেরা নামাজ পড়ছে কাবা শরীফের ইফতেদা করে যায় যাবে না যায় যাবে না এটা জামাত হলো না এক জামাত হলো না তো জামাত সম্পর্কে এই জন্য ভাষ্যকার বলছেন যে জামাতকে জামাত এই জন্য বলা হয় সোম্মিয়াত জামাতান জামাত এই জন্য বলা হয় নামাজের লেজতেমাইল মুসাল্লিনা ফি ফে লেহা জামানান প্রত্যেক মুসল্লিরা এই নামাজ আদায় করতে গিয়ে সময়ের ক্ষেত্রে আর স্থানের ক্ষেত্রে একত্রিত হয়েছে একই স্থানে একত্রিত হয়েছে আর একই সময় একত্রিত হয়েছে তাহলে জামাত বলবে ফায়দা আখাল্লু বেহমা দুটোই না থাকে আহাদেম অথবা একটা না থাকে সময় আলাদা স্থান আলাদা তাহলেও জামাত হবে না অথবা সময় আলাদা আলাদা তাও জামাত হবে না স্থান আলাদা আলাদা পৃথক পৃথক তাও জামাত হবে আল্লাহ জামা সেটাকে জামাতের নামাজ বলা যাবে না বলছেন এখান থেকে আমরা জানতে পারলাম আন্না সলাত খালফাল ইমাম বেওয়াস্তাতিল মিজিয়া আবি তেলফাজ কেউ যদি রেডিওকে সামনে রেখে অথবা টেলিভিশনকে সামনে রেখে দূর থেকে ইক্তেদা করে যে আমরা এই ইমামে হারামের অথবা মদিনার মসজিদের ইমাম সাহেবের ইক্তেদা করছি তাহলে তাসে এই নামাজ হবে না এ নামাজ হবে না তাদের আলাদা জামাত করে নামাজ পড়তে হবে জামা এটা জামাতের নামাজ নয় এরকম অজ্ঞতার কাজ অনেকে করে থাকে জি জামাতের নামাজ এটা হচ্ছে শরীয়তের একটি স্পষ্ট বিধান আল্লাহ পাক কোরআন এখানে এরশাদ করেছেন ওয়ার্কাউ মার রাকে তোমরা রুকু করো রুকুকারীদের সাথে মানে সাল্লু মাল মুসল্লি মুসল্লিদের সাথে হে নামাজ পড়ো ফরজ নামাজ পুরুষদেরকে জামাতে বিনা ওজোরে জামাত ছাড়া যায় নাই বরং জামাতে নামাজ পড়তে হবে আল্লাহ ফাকরবুল আলমিনের নির্দেশ শরীয়তের বিধান সম্পর্কে দ্বিমত রয়েছে শরীয়তের বিধান মানে এটা ফরজ ওয়াজেব ওয়াজেব নাকি সুন্নাত একদল সুন্নত বলেছেন সুন্নাতে মহাক্কাদা আর একদল এটাকে ওয়াজেব বলেছেন এই ক্ষেত্রে সহি হচ্ছে যে জামাতে নামাজ পড়া ওয়াজিব আর একটা দল রয়েছে তৃতীয় দল জাহিরি মজাবের লোকেরা যাদের অনুসারী হয়তো নেই তবে অল্প স্বল্প কিছু থাকতে পারে যারা স্বাধীন ভাবে অনেকেই আজকাল একটা হাদিস পেল আর ফতোয়া দেওয়া শুরু করলো এরা খানিকটা জাহিরি মজাবের লোক যদি ওই নাম দিয়ে তারা কাজ করে না কিন্তু একটা হাদিস পেলেও ফতোবাজি শুরু করলো অথচ হয়তো ওই বিষয়ে আরো দু চার পাঁচটা হাদিস আছে সামনে রেখে সমন্বয় করে সিদ্ধান্ত পেশ করতে হবে কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে জ্ঞান না রেখে দু চারটা হাদিস পড়েই ফতোয়া দেওয়া শুরু করলো এরা খানিকটা জাহিরিদের মতো জাহিরি মানে একটা হাদিসে যা আছে সামনে একটা হাদিস সবগুলি হাদিস না সবগুলি হাদিসে যা আছে তাই যদি হয় তাহলে তো ঠিক কিন্তু না একটা হাদিস যা আছে ওইটাকে ধরে নিল এটা জাহিরি চরিত্র যেমন জাহিরিরা নবী সাল্লাম ছয়টি জিনিসের সুদের কথা বলেছেন এই ছটা জিনিসের শুধু সুদ আছে আর কোন খাদ্য খাদ্যদ্রব্যে সুদ নেই স্বর্ণ চাঁদির কথা বলছে শুধু না স্বর্ণ চাঁদিতে শুধু সুদ আছে আর নবী সাল্লাম যেহেতু ধান চাউলের কথা বলেনি সেজন্য ধান চাউলে তাদের কাছে সুদ নেই গম বলেছেন সেজন্য গম লবণ বলেছেন তো লবণের সুদ আছে চিনিতে তাহলে সুদ নেই লবণের সুদ আছে চিনিতে সুদ নেই জাহিরিদের কাছে কত অজ্ঞতা দাদা বুঝতে পারছেন অথচ লবণে যদি সুদ হয় যে এক কেজি লবণ দিয়ে দেড় কেজি যদি সুদ হবে তাহলে ওই রকমই চিনিকে ওর উপরে কেয়াস করতে হবে গুড় হ্যাঁ? গুড়কে ওর উপরে কেয়াস করতে হবে ঠিক না তো <clears throat> এইরকম কেয়াস ইসলামে আছে অবশ্যই এইরকম কেয়াস কেউ অস্বীকার করেন না কোরআন সোনার অনুসারীরা হ্যাঁ? তবে যে কেয়াস হাদিস বিরোধী কোরআনের আয়াত বিরোধী দলিল বিরোধী সেই কেয়াস হারাম সেই কেয়াস হারাম এইরকম কেয়াস অনেকে করে থাকে যেটা যাইজ না তো যাই হোক একদল বলছেন যে জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজ আর শর্ত জামাতে নামাজ পড়া হচ্ছে শর্ত একদল বলছে অজেব আর একদল বলছে শর্ত পার্থক্য কি দেখি কতটা ইসলাম সম্পর্কে ফেক জ্ঞান আছে আপনাদের একটু দুটো কথায় পার্থক্য আছে না একই হ্যাঁ শর্ত হলে তা শর্ত মানে এটা কন্ডিশন যদি জামাত না পুরা করে জামাতের নামাজ না পড়ে তো নামাজ হবেই না কেউ যদি বাড়িতে পড়ে নাই তো গোনাগারও হবে আর নামাজও হলো না তার আর যারা বলছে ওয়াজিব আর এটাই হচ্ছে ঠিক তারা শর্ত বলে না তারা বলছে ওয়াজিব যদি জামাত ছেড়ে দেয় বাড়িতে নামাজ পড়ে নাই হ্যাঁ গাফিলতি করে পড়েই নি পড়েই নি বাসাতে তাহলে কি হবে নামাজটা আদায় হয়ে যাবে নামাজটা আদায় হবে কিন্তু ওয়াজিব ছাড়ার কারণে গুনহাগার হবে আর নামাজটাই পুরো নেকি পাবে না অসম্পূর্ণ হবে অসম্পূর্ণ নেকি পাবে নামাজের ফরজ কাঁধ থেকে নেমে যাবে যে ফরজ হয়ে আছে কাঁধ থেকে নেমে যাবে আর যারা শর্ত বলেছে তারা বলছে তোমার কাঁধ থেকে নামেনি তোমার নামাজ ফরজ আছে আবার এই জামাতে পড়ো না নামাজই হয়নি তোমার আর যারা সন্ন্যত বলেছে তাদের মতে যদি জামাত ছেড়ে দেয় তাহলে গোনা হবে না আর আর গোনা হলো সাকির হবে কাবিরা গোনা হবে না আর নামাজ যদি জামাতে পড়ে তো ভালো সন্ন্যত মানে ভালো কাজ করলো আর সাতাইশ গুণ পঁচিশ গুণ পাবে আর যদি একা নামাজ পড়ে নাই তো নামাজ হয়ে যাবে আর ওইরকম কাবিরা গুণাগার হবে না কিন্তু যারা অজে বলেছেন তারা তাদেরকে গুমরা বলেছেন আর গুমরা আসলেই গুমরা নবী সাল্লামের সাহাবি আব্দুল মাসুদ বলেছেন যে যারা জামাতে নামাজ পড়ে না তার দালাল তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে সুতরাং এরকম বহু দলিল রয়েছে যে দলিলগুলি প্রমাণ করে যে জামাতে নামাজ পড়া ওয়াজেব আর জামাত বিনা ওজরে ওজোর কিরকম হইতে পারে ওজোর যেমন অসুস্থ হ্যাঁ হ্যাঁ খুব বেশি বৃষ্টি হ্যাঁ মসজিদে যাওয়া কষ্টকর ঠিক ঝড় তুফান আর না সফরেও যদি জামাত থাকে জামাত করতে হবে সাথী সঙ্গীরা কিন্তু জামাত সফরে জামাত কিন্তু মাফ নেই এই মশলা ভুল জি হ্যাঁ তারপরে কি হ্যাঁ নিরাপত্তার অভাব মাসাল্লাহ ভয় ভীতি দুশ্মনের ভয় থেকে যে কোনো দুশ্মন হোক যে কোনো শত্রু যদি ভয় থাকে অনেক মানুষের শত্রুর ভয় আছে হয়তো তো শত্রুর ভয় থাকলে তখন হয়তো যাই যাচ্ছে তার জন্য জি হ্যাঁ। যদিও ভয়ের ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লামের জেহাদের ময়দানে ভয় থাকতো না এই জন্য ভয়কে নিজের বড় করবেন না যে আমি সৌদি আরব থেকে এসেছি সবাই মনে করে যে আমার কাছে অনেক পয়সা আছে সুতরাং বাইরে বের হওয়া যাবে না ফজর নামাজে অনেকে মনে করে যারা বিদেশে থাকে না এটা ভয় না এটা ভয় না আল্লাহ ভরসা করেন হ্যাঁ তবে যদি কেউ যদি হুমকি দিয়ে থাকে যে তোকে পেলেই মারবো শেষ করবো এটা হচ্ছে ভয় এটা হচ্ছে ভয় হ্যাঁ অনেকটা নিশ্চিত একবার নিশ্চিত নাই কোন সময় নিশ্চিত নয় যে কেউ খুন করতে চাইলে খুন করে দিতে পারবে এটা কখনো নিশ্চিত নয় কখনো নিশ্চিত নয় কিন্তু অনেকটাই আশঙ্কা বেশি আছে আর কি তো সেই ক্ষেত্রে সেটাকে ভয় বলা যেতে পারে তারপরে যদি পাহাড়ের ব্যবস্থা থাকে অথবা দলবদ্ধ ভাবে একা আপনি নামাজ পড়তে গেলেন না ভাই বেরাদেরকে নিজের ভাইদেরকে উঠিয়ে একসাথে নামাজ পড়তে গেলেন সাথে নিয়ে যান তাদেরকে আপনি তিনজন ইমাম ইমাম আবু হানিফা মালিক সাফেই তারা বলছেন যে নামাজ হচ্ছে জামাতের নামাজ হচ্ছে সন্না গাই ওয়াজেব ওয়াজেব নাই সন্নাতে মহাকাদা সুন্নতে মহাকাদা যারা বলেছেন তারা শুধু ফজিলের ফজিলতের হাদিসটা নিয়ে নিয়েছেন আর বাকি হাদিসগুলিকে তারা খেয়াল করেননি যেমন সহি হাইন বখারি মুসলিম হাদিস রয়েছে তাফজুর সালাতিল জামাতে সালাতুল ফারদে বেখামসি ওয়াইশনা দারাজা জামাতের নামাজ একা নামাজের তুলনায় পঁচিশ গুণ বেশি সব রাখে তো ওরা যুক্তি পেশ করে দিল যে পঁচিশ গুণ সব জামাতে পড়লে আর যদি একা পড়ে নেই বাড়িতে বা যে কোনো জায়গায় মাঠে ঘাটে তাহলে কি হলো সে এক গুণ পেল পঁচিশ গুণ থেকে বঞ্চিত হলো গুনার কথা তো হাদিসে বলা হয়নি সুতরাং সোননাথ এটা এটা ওয়াজেব নয় এটা হচ্ছে তাদের যুক্তি বা দলিল পক্ষান্তর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই আর আহলেদিস তারা বলছেন যে এই জামাতে নামাজ পড়া ওয়াজিব জাহাবাল ইমাম আহমদ খামসে মুকাল্লাফিন পুরুষ যাদের উপর নামাজ ফরজ হয়েছে সাবালক হয়েছে নামাজ ফরজ হয়েছে তাদের উপর জামাতে নামাজ পড়া ওয়াজিব আর এমাম আহমদের নিকটে ওয়াজিব ফরজে পার্থক্য নেই ইমাম আবহানিফা হানাফি মাজহাব ওয়াজিব ফরজে সামান্য পার্থক্য করা হয়েছে কিন্তু এমাম আহমদের কাছে ইমাম শাফির কাছে ইমাম মালিকের কাছে তিন ইমামের কাছে ওয়াজিব ফরজে পার্থক্য নেই ওয়াজিব মানেই হচ্ছে ফরজ তার জামাতে নামাজ পড়া অজেব মানে ফরজ জি কার উপরে ফরজ পুরুষ সাবালক পুরুষদের উপর ফরজ আর এটাই হচ্ছে সালাফে সালেহিনের এক বড় দলের মত সাহাবাইকেরাম তাবাইনদের মধ্য থেকে তাদের দলিল তাদের দলিল আসছে যেই দলিলটিতে নবী করিম সাল্লাম ওই সব লোকদের বাড়িঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন যারা জামাতে হাজির হয় না মোনাফেক আর বলেছেন যে ওদের বাড়িতে যদি শিশুরা না থাকতো আর নারীরা না থাকতো শিশুদের নামাজ ফরজ নেই আর মহিলাদের জামাত ফরজ নেই এটা যদি না হইতো তাহলে আমি তাদের বাড়িগুলিকে জ্বালিয়ে দিতাম ওই হাদিস দলিল এছাড়া ওই অন্ধ লোকের হাদিস দলিল আবদুল্লাহ বিন ওম্মে অন্ধ মানুষ তিনি এসে নবী করিম সাসম বলে ইয়ার আমার বাড়ি দূরে আর কেউ আমাকে টেনে নিয়ে আসবে মসজিদে তাও নেই সুতরাং আমাকে কি অনুমতি দেওয়া যাবে আমার কোনো পারমিশন আছে বাড়িতে নামাজ পড়ার নবী করিম আলি সাল্লাম প্রথম বললেন হ্যাঁ তারপরে একটু যখন চলে গেল ডেকে বলছেন শোনো শোনো শোনো আজেদুল্লাহ রাখ রক্সা তোমার কোনো ছাড় নেই কোনো ছাড় নেই তাহলে অন্ধ মানুষকেও ছাড় দেওয়া হয়নি আবু দাউদের হাদিস এইরকমই দলিল হচ্ছে যুদ্ধের ময়দানের জামাতের নামাজ যুদ্ধের ময়দানে একা একা নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি বরং জামাত করে একদল নামাজ পড়ছে আর একদল শত্রু যদি পিছন দিকে থাকে তাহলে তাদের সামনে পাহারা দিচ্ছে আর শত্রু যদি কিবলার দিকে থাকে তাহলে দুই দলই নামাজে দাঁড়িয়েছে এমাম সাহেব রাসুল্লাহ পিছনে একদল রুকুর পরে শেষ দেয় গেল আর একদল রুকু শেষ দেয় গেল না দাঁড়িয়েই থাকলো এক কাতার ধরেন রুকু সেজদা যাচ্ছে আর এক কাতার দাঁড়িয়ে আছে আবার প্রথম কাতারে যখন রুকু সেজদা হইলো তখন দ্বিতীয় কাতার লোক আবার রুকু সেজদা করলো সলাতুল খৌফে যদি জামাত করতে হয় কাফির শত্রুদের সামনে জেহাদের ময়দানে যেখানে জানের ঝুঁকি রয়েছে ধন সম্পদের ঝুঁকি রয়েছে হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে ইসলামের হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে সেখানে জামাত যদি মাফ না হয় তাহলে জামাত আর কোথায় মাফ হইতে পারে সুতরাং এই জামাতে নামাজ পড়া সন্ন্যত নয় বরং এটা হচ্ছে ওয়াজিব এগুলি হচ্ছে দলিল ইমাম আহমদ রহমতুল্লাহ আলের আর ইকরামদের মহাদিসদের ইমাম ইবনে তাইম রহমতুল্লাহ আল্লাহ এখানে একটু আরো কঠোরতা অবলম্বন করেছেন তার ফোতা তিনি বলেছেন জাহিরিদের মতো যে জামাতে নামাজ পড়া শর্ত কেউ যদি সুস্থ থাকা অবস্থায় বিনা কোনো ওজরে জামাতে নামাজ না পড়ে বাড়িতে পড়ে না তো নামাজই হবে না এটা ইবনে তাইম রহমতুল্লাহ আলের ব্যক্তিগত তার ফতুয়া <clears throat> তার ছাত্র ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই তিনি শর্ত আবার বলেননি তাহলে বোঝা গেল যে ওস্তাদ যদি ভুল করে দেন তো তার বিরোধিতা করা জায়েজ নাই ফরজ জায়েজ বললেন অনেকে না শুধু জায়েজ না আপনি যদি জানতে পারেন যে ওস্তাদ ভুল করেছে জানতে পারেন তো বিরোধিতা করা ফরজ কারণ বিরোধিতা ওস্তাদের বিরোধিতা করলে কার সাথ দিচ্ছেন আপনি রসুল্লাহামের সাথ দিচ্ছেন আর যদি আপনি ভুলের উপর ভুল জানার পরে ওস্তাদের সাথ দেন তাহলে রসুল্লাহ নাফারমানি করলেন তো আপনি আপনি জানতে বললেন যে আমাদের মজাহের ফতুয়াটা ভুল তারপরে যদি বলেন যে আমি মজাহের সাথেই থাকবো আর মুফতি সাহেবের সাথে থাকবো আমার ওই ওস্তাদ হুজুরের সাথেই থাকবো তার রসুল্লাহ সাহেব ফারমানি করলেন আপনি যেমন তেমন কথা তো নয় তাই না এই জন্য আইম্মাই প্রত্যেকে মামি ইমাম ইমা শাহি মালিক আমাদের সকলে বলেছেন আমাদের কথা হাদিসের কথার কাছে ছুড়ে ফেলে দিয়ে এই জন্যই বলেছেন তারা যাতে করে তারা মুক্ত হয়ে যান কালকে আমাদের তারা আসামের কাঠ গড়ায় না দাঁড়ান আসামের কাঠ গড়ায় দাঁড়াবেন অন্ধ অনুসারী মোকাল্লিদরা ইমাম ইবিন তাইম রহমতুল্লাহ আল্লাহর খাস সাগরিদ এমন খাস সাগরিদ যেটা আপনারা হইতে পারবেন না হয়তো ইমাম ইবিন তাইম রহমতুল্লাহ আলীকে যখন জেলে পাঠানো তিনিও তার সাথে জেলে চলে গেলেন আমিও জেলে থাকবো জেলে গিয়ে ওস্তাদের কাছে শিখব আমাকে জেলে রাখেন সুফহান আল্লাহ চিন্তা করতে পেরেছেন আপনি কেমন খাস সাগরিদ তিনি এই মাসলায় বিরোধী আমার ওস্তাদ বলেছেন শর্ত জামাতে নামাজ পড়া শর্ত জামাতে নামাজ না পড়লে নামাজ হবে না আর তিনি বলছেন না জামাতে নামাজ পড়া অজীব শর্ত না যদি কেউ জামাতে নামাজ না পড়ে তাহলে গুনাগার হবে তবে নামাজ তার হয়ে যাবে তার কাঁধ থেকে ফরজ নেমে যাবে এই জন্য ভাষ্যকার এখানে বলছেন যে ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলছেন যে অমান তাম্মাল সন্না তাহাক্কা তাম্মল যেই ব্যক্তি হাদিসকে গভীরভাবে দেখবে গভীরভাবে হাদিসগুলি নিয়ে জামাত সম্পর্কে জামাতে যে নামাজ পড়া সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে এগুলি ভালোভাবে গভীরভাবে চিন্তা করে দেখবে তাবাইয়ান আল্লাহ তার জন্য স্পষ্ট হয়ে উঠবে আন্না ফেলাহা ফিল মাসাজিদ ফারদুন আলাল আয়ান যে জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজে আইন ফার্জে আইন ফার্জে কেফায়া নাই ফার্জে কেফায়া মানে হচ্ছে বাড়িতে আপনার পাঁচ ভাই আছেন আরে দু তিন ভাই গেছে আমি গেলাম না না হয় চলবে জানাজার নামাজের মতো গ্রামে দশজন লোক গিয়ে জামাত করছে আমরা না হয় নাই গেলাম চলবে তাই না আমরা না গেলেও মসজিদে জামাত হচ্ছে পড়ে নিলাম একাই পড়ে নিলাম ঘরে এটা হচ্ছে ফার্জে কে ফার্জে কে ফায়না তিনি কি বলছেন ফার্জে আইন শর্ত করলেন না তাহলে ওস্তাদের বিরুদ্ধে করলেন না করলেন না বলছেন যে হাদিসগুলি যদি গভীরভাবে গবেষণা করেন তাহলে স্পষ্ট হয়ে উঠবে যে জামাতে নামাজ পড়া ফার্জে আইন ইল্লাল্লি আরেজিন তবে কোন ওজোর যদি থাকে অসুবিধা থাকে যাতে জামাত ছাড়া জায়জ হতে পারে অবে হাজা তাজতামিউল আহাদিস ওয়াল আহাসার এই মতটা যদি পেশ করেন তাহলে সমস্ত দলিল হাদিস এবং আসারগুলির মাঝে সমন্বয় হয়ে যাবে সমন্বয় হয়ে যাবে আর সন্ন্যত বলা হালকা ফতুয়া আর শর্ত বলা বেশি কঠিন ফতুয়া আর মাঝামাঝি হচ্ছে যে জামাতে নামাজ পড়া ওয়াজিব যদি ছেড়ে দেয় তো গুণাকার হবে তবে নামাজ হয়ে যাবে এই মর্মে আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ তালানহর হাদিস তার আসার তিনি বলছেন আর তিনি নিজের পক্ষ থেকে বলতে পারেন রসুল্লাহাম থেকে অবশ্যই এই মর্মে কিছু শুনেছেন খেয়াল খুশি কথা কখনো বলেননি বলছেন মানসার রাহু আইয়াল কাল্লাহ গাদাম মুসলেমা যে পছন্দ করে যে আল্লাহর সাথে আগামী কালকে মানে আগামী দিনে আগামী দিনে সাক্ষাৎ হোক মুসলিম অবস্থায় মানে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় ফালিওসাল্লে সালাওয়াত সে যেন এই পাঁচ অক্ত নামাজ পড়ে হাইসো ইনাদা বিহিন্না ওইখানে গিয়ে যেখানে আজান দেওয়া হচ্ছে অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে ফাল্লাহ সোনান আল হুদা কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন হেদায়তের আদর্শ প্রণয়ন করেছেন আল্লাহ হেদায়তের আদর্শ নাজিল করেছেন ওয়াইন সোনানিল হুদা আর জামাতে নামাজ পড়া হচ্ছে হেদায়তের আদর্শ হেদায়তের সুন্নত ওয়ালাউ আন্নাকুম লাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম তোমরা যদি নিজেদের বাড়িতে নামাজ পড়ো কামা সাল্লাহ আল মুতাখাল্লিফ ফি যেমন অন্য হাদিসে রয়েছে কামা সাল্লাহ আল মুতাখাল্লিফ আল মুনাফিক যেমন এই পিছে থেকে জামাত থেকে পিছে থেকে যাওয়া মোনাফিক লোকেরা কি করে নিজের বাড়িতে নামাজ পড়ে তাহলে বাড়িতে নামাজ পড়া মোনাফিকই চরিত্র আবদুল্লাহ মসুর রাজি আল্লাহ সাহাবি বলছেন বাড়িতে নামাজ পড়া বিনা ওজোরে মোনাফিকই চরিত্র যদি তোমরা বাড়িতে নামাজ পড়ো তাহলে তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দেবে হাদিসে যে সুন্নত এসছে ওটা সেটা ফেকার সুন্নত নাই ওয়াজেবের বিপরীত বরং সুন্নত মানে নবীর আদর্শ সেটা ফরজও হইতে পারে আবার সুন্নত মুস্তাহাব হইতে পারে তো তোমরা নবীর আদর্শ ছেড়ে দেবে আর নবীর আদর্শ যদি ছেড়ে দাও আল্লাহ তারাক তুমি সন্ন্যতা নবী একুম তোমাদের নবীর আদর্শ যদি ছেড়ে দাও তোমাতে নামাজ পড়ার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে দালাল তুম তাহলে তোমরা পথভ্রষ্ট গুমরা হয়ে যাবে তাহলে যারা জামাতে নামাজ পড়ে না গুমরা হয়ে যাবে একবারে নয় একবারে হয়তো গুণাগার হইল কিন্তু প্রতিদিন ছাড়ে প্রতিদিন ফজর নামাজে জামাতে আসে না হ্যাঁ আসরটা ঘরেই পড়ে নাই প্রতিদিন এক দু অক্ত ঘরেই পড়ে তাহলে গুমরা হয়ে যাবে তাহলে গুমরাহি অবশ্যই কারণ গোনা ধীরে ধীরে যখন বাড়তে থাকে তখন গুমরাহি মানুষের উপর বিস্তার করে মোনাফেক আমরা নিজেদেরকে দেখেছি নবী করিম সাল্লামের জামানায় যে এই নামাজ থেকে একমাত্র পিছনে থাকতো কে এমন মোনাফেক মালুমুন্নেফাক যার মোনাফেকই স্পষ্ট আমাদের সর্বজন বিদিত ছিল সবাই জানত যে এরা মোনাফেক মোনাফিকরা শুধু জামাতে আসতো না হলে কোন সাহাবি এমন কাজ করতো না যে বাড়িতে নামাজ পড়বে ওয়ালাকাদ কানার রাজল ইউতাবেহি ইউহাদাবেনা রাজলাইন আর এমনও সাহাবি ছিল যাদেরকে নিয়ে আসা হইত মসজিদে চলতে পারে না হাঁটতে পারে না দুই মানুষের কাঁধে ভর দিয়ে তাদেরকে নিয়ে আসা হইত দুজন কোন আপনজন তাদেরকে হ্যাঁ, ভর দিয়ে নিয়ে এসে হাজির হাত্তাই ও কামাফিসাফ এমনকি তাদেরকে কাতারে দাঁড় করা হইতো এখন সৌদি আরবে এই আদর্শটা খানিকটা আছে অনেক বুড়োদের দেখবেন চলতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না স্পেশাল একজন খাদেম রেখে দিয়েছে আমেল মনজিলি বুঝছেন না হ্যাঁ বাড়ির খাদেম রেখে দিয়েছে অথবা হাউস ড্রাইভার রেখে দিয়েছে ওর ডিউটি ওকে বেতন দিয়ে রেখেছে আমি বিভিন্ন মসজিদে বক্তব্য করতে গেলে এরকম বিভিন্ন মহল্লায় দেখি ঠেলা গাড়িতে করে নিয়ে দাঁড় করে দিচ্ছে আবার নামাজ পড়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেক অক্তে এমনকি ফজরের নামাজে পর্যন্ত নিয়ে আসতে হবে একদিন না নিয়ে আসলে অসন্তুষ্ট আমাকে নিয়ে আসতে হবে জরুরি কাঁধে করে নিয়ে আসুক আর ঠেলা গাড়িতে আজকাল দুনিয়া উন্নতি করেছে ঠেলা গাড়ি নিয়ে আসে একই কথা সেই জমানায় ঠেলা গাড়ি ব্যবস্থা ছিল না কাঁধে ভর দিয়ে আসতো তাহলে জামাতে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলকুল মারামের হাদিসটা দেখেন এখানে তিনশো নম্বর আপনাদের বাংলায় জানি না এক এক নম্বরে পার্থক্য হইতে পারে হ্যাঁ আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন সলাতুল জামাতে আফজাল মিন সলাতিল ফাজ বেসাবি ওয়াইশিনা দারাজা জামাতের নামাজ উত্তম একা নামাজের তুলনায় মিন সলাতিল ফাজ মানে মুনফরিদ ফাজ মানে একজন একজনের একাকি নামাজের তুলনায় জামাতের নামাজ উত্তম কত গুণ বেসাব এম ওয়াইশিনা দারাজা সাতাইশ গুণ মুত্তাফাকুন আলী হাদিসটি বোখারি মুসলিমে রয়েছে ওয়ালাহমা আন আবি হরের আর আবু হরেরা থেকে বর্ণিত বোখারি মুসলিম আরো হাদিস রয়েছে তাতে রয়েছে বেখামসি ওয়াইশিনা জুজ আন পঁচিশ গুণ উত্তম একা নামাজের তুলনায় জামাতে নামাজ পড়া পঁচিশ গুণ উত্তম ওয়াকাদ আলীল বোখারি আর এরকম বোখারিতে রয়েছে আবু সাইদ খুদ রাজি আল্লাহ তালানো তাতে রয়েছে এই জুজের জায়গায় দারাজা শব্দটি সলাতুল জামাতে আফজাল বিন সলাতুল ফজরে বেখামসি ওয়াইশিনা পঁচিশ দরজা মানে পঁচিশ গুণ বেশি ফজিলত রাখে উত্তম তো পঁচিশ আর সাতাইশের সমন্বয় কি হবে বিভিন্ন মত ওলামারা পোষণ করেছেন একদল ওলামারা বলেছেন যে নবী করিম শাসন প্রথম পঁচিশ জানানো হয়েছিল তারপরে সাতাইশ জানানো হয়েছে সুতরাং বিরোধ নেই আর একদল অলামারা বলছেন যে কম আর বেশি একটা অপরের বিরোধী নয় হ্যাঁ কারণ পঁচিশটা সাতাশের মধ্যেই সামিল রয়েছে সাতাশের মধ্যেই সামিল রয়েছে এগুলি কথার চাইতে আরো স্পষ্ট কথা আপনাদের জন্য বা স্পষ্ট ব্যাখ্যা সেটা হচ্ছে যে মানুষের নামাজের অবস্থাকে কেন্দ্র করে ফজিলত রয়েছে কেউ সাতাশ গুণ পাবে কেউ পঁচিশ গুণ পাবে নামাজের খুশু হ্যাঁ নামাজে একগ্রতা নামাজে পবিত্রতা নামাজের জন্য যত্নবান হওয়া যারা যত্নবান হয়ে নামাজ পড়বে খুশুর সাথে নামাজ পড়বে সাতাইশ গুণ পাবে খুশুর সাথে নামাজ না পড়লে নেকি কমবে শুধু পঁচিশ গুণ না আরো কমবে নবী করিম সাহেব একটা হাদিস রয়েছে যে অনেকে নামাজ পড়ে নামাজের হ্যাঁ কেউ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগের এক ভাগ কেউ চার ভাগের এক ভাগ কেউ দশ ভাগের এক ভাগ এইভাবে নবী সাল্লাহ বলেছেন অসর দশ ভাগের এক ভাগ এরকম হবে নামাজ পড়েছে কিন্তু নামাজের কোনো খোঁজ খবর রাখে না শুধু তার বডিটাই নামাজ পড়েছে তার অন্তর নামাজ পড়ে না তো এইরকম নামাজে ওইরকমই পাবে কোন রকম ফরজটা আদায় হবে তার কেউ কেউ বলেছেন যে অনেকের বাড়ি থেকে মসজিদ দূরে আর অনেকের কাছে যারা কাছে থেকে আসছে তারা পঁচিশ পাবে যারা দূরে থেকে আসছে তারা সাতাশ পাবে আবার কেউ কেউ বলেছেন যেমন হাফিজ বিন হাজার রহমতুল্লাহ এই ব্যাখ্যাটি করেছেন তিনি বলছেন যে রাতের নামাজ যেগুলিতে উচ্চ স্বরে তেলাওয়াত হয় সেগুলিতে সাতাইশ গুণের ফজিলত রয়েছে কারণ বিভিন্ন দিক রয়েছে ফজিলতে তার মধ্যে কোরআন তেলাওয়াত শুনছে মুক্তাদিরা সেই জন্য সাতাইশ গুণ তাতে রয়েছে আর দিনের নামাজে পঁচিশ গুণ রয়েছে তো এইরকম বিভিন্ন মত পোষণ করা হয়েছে এক কথায় জামাতের নামাজ পড়লে সাতাইশ পাবে অথবা পঁচিশ পাবে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত চিন্তা করুন দুনিয়ার সাথে তুলনা করে যে কারো যদি এক হাজার রিয়াল বেতন হয় এক হাজার রিয়াল আর অন্য জায়গায় যদি বেটার চান্স পাই কত হাজারের পঁচিশ হাজারের সাতাশ হাজারের তো ওর খুশিতে প্রাণী উড়িয়ে যাবে হার্ট অ্যাটাক করে দিতে পারে খুশিতে তাই না ও কি করবে দিশেই পাবে না আরে বাবরে আমি কোথায় ক্লিনার এক হাজারের ক্লিনার পৌঁছে গেছি পঁচিশ হাজারে মদির হয়ে গেছি তাই না সব হ্যাঁ না লোক কি করবে দিশেই পাবে না চিন্তা করেন আপনি দুনিয়ার ক্ষেত্রে সুবাহান আল্লাহ আচ্ছা তারপরে যদি কফিল থেকে ছুটতে পারে ছেড়ে দেবে কফিলকে বিশ হাজার ইয়ালো দিয়ে দিতে হয় তাও দিয়ে ছুটবে খালি এক মাসেরও তো লাগে না বিশ হাজার নেবে নেবে অসুবিধা নেই এক মাসের স্যালারি লাগলো লাগলো তাই না সুহান আল্লাহ যদি পালাইতে পারে কোন রকম বাহানা করে মেডিকেল মিছা মিছি একটা মেডিকেল নিয়ে এসে বাপের মায়ের বিবির নিজের একটা মেডিকেল ফলস মেডিকেল নিয়ে এসে আমি খরুচ এক চিঠি হ্যাঁ দিয়ে আবার আসলাম পঁচিশ হাজার সাতাশ হাজার স্যালারি আসবে না দুনিয়ার ক্ষেত্রে কত চালাক চতুর এগুলো বুঝাইতে হবে না এগুলো বুঝে বোঝানো লাগবে না আর দিনের ক্ষেত্রে সুফহান আল্লাহ আখেরাতে গাফেল কত গাফেল জামাতে নামাজ পড়তে চাই না হ্যাঁ? গরিব নামাজ ফজর নামাজ পড়েনি অনেক লোককে দেখি যে ফজর আসে না জিজ্ঞাসা করি কি ব্যাপার ফজর আসে না ফজর একটু অন্ধকার ওই জন্য আসি না আশ্চর্য লাগে সুফহান সৌদি আরবে যদি ফজর নামাজে হাজির না হয় তাহলে দেশে কি কি করে ফজর পড়বে বাকি নামাজ তো পড়বে না ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفسي بيده لقد هممت ان امر بحطب فيهتتب ثم امر بالصلاه فيؤذن لها ثم امر رجلا فيؤم الناس প্রাণ রয়েছে হাদিস প্রমাণ করে যে আল্লাহর হাত আছে না নেই না এমনিতে আল্লাহ পাক শুধু বলে আল্লাহর হাতে আমার জান রয়েছে হাত বললেন কিন্তু হাত নেই কেন হাত অস্বীকার করবে কোরআন এবং হাদিস অস্বীকার করে তো আপনার চরিত্র যে আল্লাহর হাত মানে হাত নেই কুদরতি হাত এ কথা কোথেকে জানলেন আপনি কোন নবী আপনাকে জানাইলো যে কুদরতি হাত এ কথাটা কোন নবী বলেছেন আপনাকে বলুন তো দেখি আল্লাহ হেদায়ত করে আকিদাই শুদ্ধ হয়নি আকিদাই শুদ্ধ হয়নি আল্লাহ সম্পর্কে তাহলে আর নামাজ কি করে শুদ্ধ হবে আর আখলাখ চরিত্র কি করে ঠিক হবে সেই আল্লাহর শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে আল্লাহর হাত আছে আল্লাহর মতো কারো সাথে কোনো সাদৃশ্য নেই তুলনা নেই লাকাদ হামামন্তু আমি ইচ্ছা করেছি যে আমি লোকড়ি সম্পর্কে নির্দেশ দেব সাহাবাই কেরামদেরকে যে লোকড়ি একত্রিত করা হোক জমা করা হোক এই লোকড়ি কুড়ানো সুম্মা আমর তারপরে নামাজের নির্দেশ দেব ফাইহা লাহা আর নামাজের আজান দেওয়া হোক সুম্মা আমর রাজলান তারপরে একজন লোককে আমি নির্দেশ দিব ফায়াউম নাস যে লোকের এমামতি করো তুমি এমামতি করো আজকে আমি এমামতি করব না সুম্মা ওখালে ফেলে রাজাল তারপরে আমি যাব ওই সব লোকদের কাছে জামাত ছেড়ে দিই রসুল্লাহাম এমামতি ছাড়তে চাইছেন জামাত ছাড়তে চাইছেন ওই লোকদের কাছে আমি যাওয়ার ইচ্ছা করেছি লায়া সাদুনা সলাতা যারা নামাজে হাজির হয় না উপস্থিত হয় না তাদের বাড়িতে বাড়িতে যাব আমি ওহার রেখো আলাইহি বইতাহম আর তাদের বাড়ি ঘর সহ তাদেরকে জ্বালিয়ে দেব তাদেরকে জ্বালিয়ে দেব তাদের বাড়ি ঘর সহ ওহার রেখো আলাইহি মানে তারা তাদের বাড়িতেই রয়েছে আর তাদের বাড়ি সহ তাদেরকে জ্বালিয়ে দেবো এই নয় যে তাদেরকে বাড়িগুলো জ্বালিয়ে দেবো আর তাদেরকে বাড়ি থেকে বের করে দেবো তাই নাই তাদের বাড়িও জ্বালিয়ে দেবো ধন সম্পদ ধন সম্পদ নষ্ট করা যায় এ কি সাধারণ কথা নবী করিম যেখানে নিজের ধন নিজে নষ্ট করা নিষেধ করেছেন আরাম সেখানে অন্যের বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা বলছেন রসুল্লাহাম সব বেনামাজি যা বা যা জামাত ছাড়া লোক যারা জামাতে নামাজ পড়তে আসে না তাদেরকে জ্বালিয়ে দিতে চাইছেন কি যেমন তেমন কথা সন্ন্যত কাজে বলবেন এই কথা নবী করিম সাল্লাম কখন না তাহলে সন্ন্যত নাই অবশ্যই জামাতে নামাজ পড়া বা ফরজ তারপরে বলছেন রসুল্লাহ আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে আহাদহুম এইসব যেই লোকেরা যারা নামাজে জামাতে আসে না মুনাফিকরা জামাতে আসে না তারা যদি জানতে পারতো আন্নাহু ইয়াজেদু আরকান সামিনন যে জামাতে মসজিদে নামাজ পড়তে আসলে একটি মোটা সামান্য গোস্ত লেগে থাকা হাড় পাবে আর্ক বলা হয় যেই হাড় থেকে গোস্ত ছড়িয়ে নেওয়া হয়েছে তারপরে সামান্য সামান্য গোস্ত লেগে আছে একবারে ঠিক এ আমাদের দাম্মামে টয়েটাতে দুই রকম গোস্ত বিক্রি হচ্ছে একটা শুধু গোস্ত আর একটা হাড্ডিওয়ালা গোস্তের নামে বিক্রি হচ্ছে হাড্ডিওয়ালা গোস্ত বিক্রি হচ্ছে সামান্য সামান্য একটু করে গোস্ত লাগানো আছে এদিক ওদিক একটু করে গোস্ত লাগানো আছে চলো বারো টাকা আর খুশিতে আমরা নিচ্ছি অনেকে হয়তো অভাবের কারণে অথবা প্রয়োজনে যে কোনো কারণে হোক তো এইরকম যদি হাড্ডিওয়ালা গোস্ত নেই গোস্ত ছড়িয়ে নেওয়া হয়েছে এইরকম যুক্তি একটা হাড্ডি পায় যে হাড্ডিগুলো হয়তো পায়ার কাজে লাগে পায়া করার কাজে লাগে এইরকম যদি কিছু পায় আও মির মাতাই নে মাতাইনে নে অথবা ভালো দুটা খুর পায় খুরের গোস্ত খুর বুঝেন তো হ্যাঁ হ্যাঁ পায়ের খুর যে বকরির অথবা গরুর যে খুর রয়েছে হ্যাঁ, পায়ের তলাটা তো পায়ের তলাটা পায়ের কাজে লাগে তো যদি একটা পায়া মসজিদের না ঈশান নামাজ পড়তে গেলে অর্থাৎ ফজর নামাজ পড়তে গেলে পায়ার নাস্তা পাবো তাহলে মসজিদে জায়গা দেওয়া যাবে না আমাদের মতো লোক জায়গা পাবে না তাই না এখান থেকে নামতে নামতে মসজিদ ভর্তি হয়ে গেছে ঠিক না পাঁচতলা থেকে নামতে নামতে দেখবেন যে মসজিদ ভর্তি হয়ে গেছে কারণ সব পায়া খাওয়া লোক ভর্তি হয়েছে গোটা মার্কেট থেকে লোক চলে এসছে সুহান আল্লাহ নবী করিম সাল্লাম কোনো বাড়াবাড়ি কথা বলেননি কথা সত্যি পায়াও লাগবে না পায়া রান্না করা কষ্ট খরচ আছে যদি বলা হয় শুধু আটানা করে দেওয়া হয় এক এলো না আটানা করে পঞ্চাশ পয়সা করে দেওয়া হবে ভিড় থামতে পারবেন না আপনি আল্লাহ পঞ্চাশ পয়সা করে পেলে আড়াই রিয়াল হয়ে যায় দিলে হিসাব করুন আড়াই রিয়াল এমনি পাচ্ছি ফিরিতে এ হচ্ছে মোনাফিকদের চরিত্র নবী করিম সাল্লাহ এরকম মোনাফিক চরিত্রদের সম্পর্কে বলছেন তারা যদি জানতে পারতো যে একটা এমন হাড় হাড্ডি খেতে পাবো যে হাড্ডির উপর গোস্ত নেই অথবা দুটো খুর পাবো খুব সুন্দর লাশাহেদ আলী শাহ অবশ্যই তারা ঈশার নামাজে আসত মোত্তাফাকুন আলী হাদিসটি বোখারিতে রয়েছে মুসলিমে রয়েছে ওয়াল্লাফজলিল বোখারি শব্দগুলি বোখারি অন্য রেওয়ায়তে রয়েছে যে লাউলান নিসা ওয়াসিবিয়ান যদি বাড়িতে মহিলারা না থাকতো যাদের জামাত ফরজ নাই ওয়াসিবিয়ান আর শিশুরা নাবালকরা না থাকতো যাদের উপর নামাজই ফরজ হয়নি তো তাদের বাড়ি কি করতাম জ্বালিয়ে দিতাম তাহলে যারা বেনামাজি কত বড় অপরাধী চিন্তা করেন জামাতে যারা হাজিরা নামাজি কিন্তু বাড়িতে নামাজ পড়ে তাদের বাড়ি যদি জ্বালিয়ে দিতে চান শুধু বাধা কোথায় যে বাড়িতে মহিলারাও আছে আর শিশুরা আছে সেই জন্য জ্বালাইলাম না তাহলে যারা বেনামাজি তাদেরকে যদি নবী করিম সাল্লাম পেতেন কি করতেন কি করতেন বলুন তো চিন্তা তাদের বিরুদ্ধে রসুল্লাহ সাল্লাম বদরহুদ করতেন অবশ্যই যেখানে অবাকর সিদ্দিক রাজি আল্লাহ প্রথম খলিফা যারা জাকাত অস্বীকার করেছিল আমরা নামাজ পড়ব রোজা রাখবো হজ করব উমরা করব জাকাত দেব না শুধু জাকাত দেব না তাদের বিরুদ্ধে প্রথম খলিফা রসুল্লাহ সাল্লা সাল্লামের কি করেছিলেন জেহাদে শুধু ঘোষণা করেননি বাস্তবে গিয়ে জেহাদ করে এসছেন যতক্ষণ পর্যন্ত তাদের দমন না করেছেন যতক্ষণ পর্যন্ত তাদের স্বীকার না করেছে যে জাকাত স্বীকার করলাম তাহলে আজ বেনামাজিদেরকে রসুল্লাহাম যদি পেতেন খালিফা ও বকর পেতেন খালিফা আমিরুল মোহাম্মদ পেতেন উসমান পেতেন আলী পেতেন কি করতেন তাহলে এদেরকে চিন্তা করেন দেখি এদের বিরুদ্ধে বদর ওহদের ঘোষণা হয়তো রাসুল্লাহামের পক্ষ থেকে আর সাহাবাই কারামদের পক্ষ থেকে চিন্তা করুন সুতরাং এটা ছোটখাটো ব্যাপার নয় এই বেনামাজি হওয়া নামাজ ছাড়া অথবা জামাতে হাজির না হওয়া এগুলি ছোটখাটো অপরাধ নয় এগুলি কাবিরা গুনহা বড় অপরাধ নামাজ ত্যাগ করা তো কুফুরি আর জামাত ছাড়া হচ্ছে মোনাফিকি চরিত্র মোনাফিকি লক্ষণ আর ধীরে ধীরে বড় মোনাফিক হয়ে যেতে পারে যারা আজকে জামাত ছাড়বে কালকে নামাজ ছেড়ে দিতে পারে বড় মোনাফিক হইতে পারে এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় জামাতে নামাজ পড়া সুন্নাত নাকি এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে জামাতে নামাজ পড়া ওয়াজেব যারা জামাতে নামাজ না পড়বে তাদের বাড়িঘর নবী করিম সাল্লাম তাদের সহ জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন এই জন্য জামাতের গুরুত্ব দিবেন জামাতে নামাজ পড়বেন একান্ত কোনো ওজোর না থাকলে অবহেলা করে জামাত ছাড়বেন না আর অবহেলা করে এরকম করবেন না যে যাক জামাতটা ছুটে যাক বাথরুমের লাইনে তো আছে আমি পরে উঠি জাগি ব্যাচুলাররা অনেক এরকম করে যে ও ভাবছে যে আমি সব শেষখানে জাগবো বাকিরা যাক আরো তো সব আছে ওরা যাক ওরা যেতে যেতে দেখা গেল যে জামাত শুরু হয়ে জামাত শেষ হয়ে গেছে পরে একটা বাহানা পেয়ে গেল যে জামাত তো শেষ হয়েই গেছে আর কি যাবো যা ঘরই পড়েনি হ্যাঁ তো আপনার নিয়তকেই খারাপ হচ্ছে কখনো আগে উঠার চেষ্টা করলেন না কখনো প্রথমে গিয়ে হাম্মামে ডুববার চেষ্টা করলেন অথচ প্রথম খানে যদি বাথরুমে যেতেন তো অনেক গন্ধ থেকেও বাঁচতেন দুনিয়ারও লাভ হইত একজন যদি বাথরুম থেকে বেরোয় তারপরে সাথে সাথে ঢুকেন অবশ্যই গন্ধ পাবে না যতই পানি ঢালুক তারা আপনি নিজেকে মনে করছেন আমি সব শেষ খানে উঠবো পাঁচজন রুমে থাকেন যাক ওরা উজু টুজু শেষ করুক ফিনিশ করুক তারপরে আমি উঠবো গন্ধ খেতে চান হ্যাঁ কেন এরকম চরিত্র হবে মোনাফিক চরিত্র নবী করিম সাল্লামের নাই মোনাফিক ছাড়া কেউ জামাত ছাড়তো না মুসলিমরা কেউ জামাত ছাড়তো না মোনাফিকরা জামাত আর তাও এশার নামাজে আসতো না কারণ ফজরে যদি না আসে তো চিনে নেওয়া যাবে ফজর একটু নামাজ শেষ হয়ে যেতে ফর্সা হয়ে যাচ্ছে তাহলে কে এলো না এলো মসজিদে বোঝা যাবে যে কে আসে না তাই না মাগরেবে বোঝা যাবে জোহর আসরে বোঝা যাবে এই জন্য জোহরে আসতো আসরে আসতো মাগরেবেও আসতো ফজরে আসতো এর সাথে অন্ধকার যেহেতু ছেয়ে যেত তখন না বিদ্যুৎ ছিল না ওইরকম কোন লাইটের ব্যবস্থা ছিল না প্রদীপের ব্যবস্থা ছিল অন্ধকার মসজিদে রসুল্লাহ সাল্লামের মসজিদে নামাজ হইত এই অন্ধকারে মোনাফেকরা মনে করতে এই সুযোগের সুযোগ এর সাথে বন জঙ্গল আর কি অন্ধকার সাপ বিচু কি হয় না হয় লাভ তারপরে ধরতেও পারবে না নবিসাল্লামও টের পাবে না সাহাবিরাও টের পাবে না যদি বলে তুমি কোথায় ছিলে কোন দিকে ছিলাম বাম দিকে ছিলাম আমি তো বাম দিকে ছিলাম কোথায় আপনি পিছনে ছিলাম বাহানা করে হ্যাঁ কারণ মোনাফিকরা তো আল্লাহর ভয়ে নামাজ পড়তো না মোনাফিকরা মানুষের ভয়ে নামাজ পড়তো মানুষের ভয়ে নামাজ পড়তো আত্মরক্ষার জন্য মদিনায় নিরাপদে বসবাস করার জন্য তারা নামাজ পড়তো আল্লাহ বিশ্বাস ছিল না পরকালে বিশ্বাস ছিল না জান্নাত জানবে তাদের বিশ্বাস ছিল না এটা হচ্ছে বেনামাজিদের চরিত্র বেনামাজির চরিত্র বেনামাজি শুধু না নামাজ পড়ে কিন্তু শুধু এসার নামাজ আসতো না তাদেরকে আল্লাহ পাক মোনাফিক বলেছেন এটাই যদি মোনাফিক চরিত্র নামাজে যদি অলসতা আসে নামাজ পড়তে ভালো লাগে না মন লাগে না এটা মোনাফিক চরিত্র এই ধোকার ক্ষতি তাদেরই হবে সলা নামাজে যদি দাঁড়ায় কামু কুসালা বড় অলস হয়ে মন লাগে না নামাজ পড়তে মজা লাগে না ভালো লাগে না আল্লাহর সাথে অন্তর লাগে না দুনিয়া থেকে অন্তরকে মুক্ত করতে পারে না শুধু তার দেহটা নামাজ পড়ছে কোন রকম মসজিদে হাজির হয়েছে বিভিন্ন দুনিয়ার লোভে অথবা ভয়ে মসজিদে হাজির কামকুশালা অলসতার সাথে নামাজ পড়ে নামাজে মন লাগে না এটা মোনাফিকদের চরিত্র লোক দেখানো নামাজ পড়ে ওয়ালা করুন আল্লাহ ইল্লা কালিলা আল্লাহকে অল্পই স্মরণ করে আল্লাহকে স্মরণ করতে চায় না তাহলে এই গুণগুলি যদি থাকে আপনার নামাজে নামাজ পড়ছেন মন লাগে না নামাজ পড়ছেন কিন্তু লোক দেখানো আল্লাহ পাকের জিকির আজকার নামাজ পড়েন আর জিমা ঘুম আসে কেমন নামাজ পড়তে আসছেন যে এসাই ঘুম আসবে ফজরে ঘুম আসবে অন্তরকে পরিষ্কার করে আসেন আল্লাহর সামনে হাজির হয়েছেন আল্লাহর কাছে কিছু নেব চাইব পাবো এই আশা নিয়ে একগ্র চিত্তে আল্লাহর কাছে নেব আজকে আমি এই নিয়ত নিয়ে সবসময় নামাজ পড়েন এবং এটাও অন্তরে রাখেন যে এটাই হয়তো আমার শেষ নামাজ এসব নামাজ পড়েছি হয়তো এটাই শেষ নামাজ আর ফজর নসিবে আসবে না ফজর পড়ে যখন বেরোচ্ছেন বা ফজরে যখন দাঁড়াচ্ছেন এটাই হচ্ছে সলাত মদ্দে বিদায়ী নামাজ হয়তো এই নামাজের পরে আর হয়তো জোহর নসিব হবে না এইভাবে নামাজ পড়েন তাহলে অন্তর লাগবে নামাজি আল্লাহ পাক সত্যিকার আমাদের নামাজি যেন বানিয়ে দেন নামাজি আল্লাহ পাক রব্বুল খুশু খুশু করার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক রব আলমী যেন আমাদের নামাজ সলাদ কবুল করেন জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করেন ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি আজমাই এক ভাই জিজ্ঞাসা করেছেন ইন্টারনেটে বাইরে থেকে অনলাইনে যে উজু করে তাস খেলে খেলার পরে আবার নামাজ পড়তে যায় এর হুকুম কি প্রথম কথা তাস খেলা সময়ের অপচয় এবং আল্লাহর জিকির থেকে গাফিলতি সুতরাং গোনার কাজ নাজাইজ কাজ তাস খেলা জেনা ব্যবচারের মতো নয় খুনের মতো নয় হ্যাঁ? এইরকম নয় চুরি ডাকাতির মতো নয় তবে যারা আজকের তাস খেলে কালকে এরা জুয়া খেলে ধীরে ধীরে চরিত্র খারাপ হয় আর সময় নষ্ট করে আল্লাহর জিকির থেকে গাফেল হয় এই জন্য তো তাস খেলা অবশ্যই না যাইজ অবশ্যই না যাইজ নাজাইজ কাজ উজু অবস্থায় করলে উজু নষ্ট হয় না উজু ভঙ্গের যেসব কারণ এর আগে বলগুলো মানায় পড়ানো হয়েছে তার মধ্যে কোনো গুণা করা বলা হয়নি সুতরাং উজু অবস্থায় কেউ গুণা করলে উজু নষ্ট হবে না উজু ভঙ্গের যেসব কারণ আছে সেগুলি হইলে উজু নষ্ট হবে তবে সেই লোকটি গুণাগার আর দুর্বল ইমানের মুসলিম কেমন চরিত্রের মানুষ উজু করে শরীরের পবিত্রতা অর্জন করেছে অথচ অন্তর গুণা থেকে পবিত্র হয়নি যে তাস খেলা ছাড়তে পারে না অন্তরের নাপাকি নিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে উজু করে শরীরটা পাক করলো কিন্তু অন্তরকে গোনায় ডুবিয়ে রাখলো আর ওই গোনার অন্তর নিয়ে নাপাক অন্তর নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে হাজির হচ্ছে যার ফলে তো খুশু হয় না যার ফলে এরা নামাজ দ্বারা সংশোধন হয় না নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে এরা অন্যায় কাজ করছে আর নামাজও পড়ছে এই জন্য এদের নামাজের রেজাল্ট দেয় না ফজর নামাজ হানাফি ভাইরা যেটা পড়ে সেটা তারা ইসফার মানে ফর্সা করে পড়ে তাদের মজাবে কিন্তু সালামের বখারির হাদিস মুসলিমের হাদিস রয়েছে যে সাহাবিরা অন্ধকারে গালাসে পড়তেন ভোরের অন্ধকারে পূর্ব আকাশ সাদা হলেই পড়তেন এটাই হচ্ছে উত্তম এটাই হচ্ছে উত্তম কেউ যদি জাগতে না পারে তাহলে সেটা হচ্ছে তাদের জন্য টাইম ফর্সা হওয়ার পরে কিন্তু ফর্সা হওয়ার পরে শখ করে ইচ্ছা করে নামাজ পড়া এটা অবশ্যই ঠিক নয় সন্ন্যতের খেলাফ সন্ন্যতের খেলাফ এবং তাতে নেকি কম হবে আওয়াল অক্তে নামাজ পড়লো না অবশ্যই জি আপনি আওয়াল অক্তে প্রথম বাড়িতে নামাজ পড়েন আর তারপরে দ্বিতীয় অক্তে যা ফরসা হয়ে পড়েছে তাদের জামাতে শরিক হয়ে যান যাতে আপনাকে বে নামাজি না বলে অথবা ফজর আসে না এইরকম তোহমত আপনার উপর না আসে মিথ্যা অপবাদ না আসে জি ফরজ নামাজের নিয়তে দুবার পড়া যাবে না কিন্তু প্রথমটি ফরজ যেটা বাড়িতে পড়েছেন আউ্বাল অক্তে আর সেকেন্ডটি নফল হবে আর লোকজনের সাথে জামাতে সামিল হলেন জামাতের নেকিও পেলেন আর আপনি মিথ্যা অপবাদ থেকে বাঁচলেন লোকেরা যাতে আপনাকে বেনামাজি না বলে হ্যাঁ ইসলামের কথা বলছে আর ফজরে দেখি না এই কথা যেন না বলে বুঝছেন না এই জন্য এটাই তরিকে সামনে আগামী সপ্তাহে ওই হাদিস আসবে যে একটা লোক একবার নামাজ পড়েছে সেজন্য মসজিদে নবীর এক সাইডে বসে আছে নামাজ পড়ে বলে নামাজ পড়ো কেন নামাজ পড়লে না তুমি বলছে আমি নামাজ পড়েছি বাড়িতে বলছে বাড়িতে পড়লেও আবার নামাজ পড়বে দ্বিতীয়টি তোমার জন্য নফল হবে এই ক্ষেত্রে ওর উপরে আমল করবে অফিসে জামাত করা যাবে যদি অফিস থেকে বের হওয়া নিষিদ্ধ থাকে মসজিদের জন্য মসজিদ কাছে আছে আর অফিস থেকে বের হওয়ার অনুমতি আছে তাহলে অফিসে এইভাবে দু চারটা লোক নিয়ে নামাজ পড়া ঠিক নাই তাহলে মুসলমানদের জামাতে মসজিদে যেতে হবে আর যদি দেখা যায় যে অফিস থেকে বের হওয়ার সুযোগ দিলে বেনামাজি নামাজ পড়বে না গিয়ে আড্ডা দেবে বাইরে অনেক জায়গায় এরকম কোম্পানি আমাদের কাছে এসছে যে আমরা ওইখানে প্রেয়ার হলে নামাজ পড়াই কেন বসেরা বলছে এই জন্য নামাজ পড়াই যে এখানে সবাই নামাজ পড়বে আর দেখতে পাবো যে কে কে নামাজ পড়লো কিন্তু এই সব বেনামাজি লোকেরা আধা নামাজি লোকেরা যদি যাওয়ার সুযোগ পায় তো ঘরে চলে যাবে নাস্তা করে আসবে অথবা বাইরে কোথাও গিয়ে আড্ডা দিবে সিগারেট খাবে নামাজ পড়বে না তো এই জন্য সতর্কতামূলক এই উদ্দেশ্য নিয়ে যদি ওখানে জামাত করায় প্রেয়ার হলে তাহলে ঠিক আছে অথবা কাজের পরিস্থিতি বাধ্য করেছে যে এখান থেকে যাওয়া যাবে না মসজিদ দূরে আছে অথবা কাজ হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ রিস্কি কাজ এখান থেকে গেলে অসুবিধা হইতে পারে তাহলে ওখানে নামাজ পড়বে দু অক্ত নামাজ একসাথে পড়তে পারবে বিভিন্ন ক্ষেত্রে সফরে করতে পারবে বৃষ্টি হলে করতে পারবে ঝড় হলে করতে পারবে ভয় থাকলে করতে পারবে জোহর আসর জোহর আসর দুই অক্ত আর মাগরে বেশা নামাজে রক্ত না হইলে আলাদা আলাদা নামাজ হবে না জমা করার ডিসকাউন্ট রয়েছে আপনি সফরে থাকলে জোহর আসর একসাথে করতে পারেন কিন্তু জোহর আসর জমা না করে যদি জোহরটা ধরেন পড়লেন আপনি বারোটার সময় আর একটার সময় দেড়টার সময় আপনি আসর শুরু করে দেন এটা জমা হইল না এটা যাইজ না জমার সুযোগ আছে কিন্তু আপনি এক ঘন্টা পরে ভাববেন যে আরে আসরটা তো পড়িনি আর আসর চারটার সময় পড়তে পারবো কি পারবো না সাড়ে তিনটা পড়তে পারবো না এখন দেড়টার সময় পড়িনি তাহলে যাইজ না তাহলে অক্তের আগেই পড়লেন আপনি এইরকমই জোহরের নামাজ যদি সকাল দশটায় পড়েন তো যাইজ নেই মাগরীবের নামাজ সূর্য ডুবার আগে পড়েন তো যাইজ নেই জোহর আসর জমা করা জায়জ রয়েছে আগেও শেষেও মানে জোহরের টাইমেও আসরের টাইমেও মাঝখানেও তিন রকমই জায়জ রয়েছে এই রকম মাগরে বেশা জমা করা যেতে পারে ফজরকে জমা করা যাবে না এটা হচ্ছে অক্তে নামাজ পড়া ফরজ আল্লাহ পাক অক্তে নামাজ পড়াও ফরজ করেছেন আর কিছু কিছু ডিসকাউন্ট দিয়েছেন কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট আল্লাহ পাক জোহরে চার রাখাত ফরজ করেছেন কিন্তু সফরে ডিসকাউন্ট করেছেন দুই রেখাত পড়লে চলবে ঠিক না ওই রকমই সফরে অথবা বৃষ্টিতে ঝড় তুফানে ভয়ে জহর আসর পরে চলে এলাম খুব বৃষ্টি হচ্ছে বা ঝড় জহর আসর পড়ে চলে এলাম মাগরে বেশা পড়ে চলে এলাম আর এসা যেতে হলো না কষ্ট থেকে বাঁচলাম অথবা দুশ্মনের ভয় রয়েছে সুতরাং মাগরে বেশাটা পড়ে চলে আসলাম সুবিধা নেই মাগরে বেশাতে এসা সফরে থাকলে একশো কিলোমিটার না যদি আপনি দামামের বাইরে চলে যান তাহলে আপনার গন্তব্য স্থান যদি দূরে থাকে রিয়াজ বা মক্কা একশো আশি কিলোমিটার বেশি থাকে তাহলে দাম্মাম থেকে বেরিয়েই আপনি যখন জোবাইল হাইওয়ে ধরলেন অথবা নাইনটি ওয়ান পেরিয়ে গেলেন মানে দাম্মামের আবাদি বেরিয়ে গেছেন আবাদি থেকে বেরিয়ে গেলে আপনি কসর করতে পারবেন জমাও করতে পারবেন অফিস থাকে অফিসে অনুমতি আছে এমন কোন অফিস নাই আমি মনে করি মুসলিম দেশে যে হ্যাঁ? অমুসলিম দেশে আলাদা যারা অমুসলিম দেশে থাকে হয়তো পারমিশন নেই অতটা যে মসজিদে যাবে এই টাইম দেওয়া হয় না সেটা আলাদা কথা সেই ক্ষেত্রে হয়তো নিরুপায় তারপরেও যথাসাধ্য এইরকম চাকরি ছেড়ে দেওয়ার চেষ্টা করবে বিকল্প ভালো বিকল্প খোঁজার চেষ্টা করবে আর মুসলিম দেশে বলবে যে সৌদি আরবে চাকরি করি অথবা কুয়েতে চাকরি করি দুবাই চাকরি করি আর আমি বাড়িতেও নাস্তা করার জন্য আসতে পারছে বা অফিস অফিস টাইমে বাড়িতে আসতে পারছে আর মসজিদে যেতে পারেন না বাড়িতে আসাটা জরুরি ছিল না সরাসরি ডিউটি থেকে এতে যাবে আমি এখানে দাম্মাম সিটি সেন্টারে থাকি এই এরিয়াতে থাকি হ্যাঁ আর যখনই আমি নাইনটি ওয়ানে ঢুকে যাব তখন আমি এখানে মকিম হয়ে গেলাম আর সফর নেই সফর শেষ যখন জনবস্তিতে ঢুকে যাবেন গ্রামের এক কিনারায় ঢুকে যাবেন দেশের গ্রামের কথা বলি আপনার গ্রামের ওই পাশে বাড়ি এদিক দিয়ে ঢুকলেন গ্রামের এক কিনারে ঢুকে গেলে আপনি মকিম হয়ে গেলেন নবী করিম সাল্লামের বিবিগণ নবী এতেকালের পরে চুল ছোট করে রাখতেন এই জন্য যে সৌন্দর্য আর কার জন্য করবো চুলটা সেই যুগে সৌন্দর্য মনে করা হইতো নবী সাল এতেকাল করেছেন আর আমাদের বিয়ে কেমত পর্যন্ত জায়জ নাই কর্মস্বামী গ্রহণ করা যায় নয় সেই জন্য সৌন্দর্য কমানোর জন্য তারা চুল কেটে রেখেছে আর আজকাল ইয়াহুদ্দিন আসারাদের অনুসারী মুসলিম মহিলারা আর সৌন্দর্য বাড়ানোর জন্য চুলের রং চেঞ্জ করে চুল কেটে রাখে আর কাফেরদের অনুকরণের জন্য কাফের মহিলা অসৎ চরিত্রহীন মহিলাদের অনুকরণের জন্য সেই জন্য এটা জায়জ নাই এটা কাফেরদের তকলিফ আজকালকার যুগে সেই জন্য চুল ছোট করা জায়জ নাই আর নবী সাল্লা সাল্লামের স্ত্রীদের নিয়ত ছিল সৎ যে আমরা চুল ছোট করছি কারণ চুল সুন্দর করে রাখলে এটা আমাদের জন্য উচিত নয় কারণ আর বিয়ে শাদী করবো না নিরাশ খালাস আমাদের শেষ বিয়ে শাদীর জীবন শেষ সুতরাং তারা চুল কেটেছেন এটাই হচ্ছে তার সহি ব্যাখ্যা এই জন্য আজকাল মহিলাদের চুল কেটে রাখা যায় না যেই মহিলাই কাটুক বলুক আর নয় বলুক কাফের ইহুদিন আসারাদের হিন্দু মহিলাদেরকে দেখেছে এই চুল এতটুকু দেখতে ভালো লেগেছে তাও সেই জন্য সেও কাটবে জি এই জন্য জায়জ নাই কেউ যদি জাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাদের দলে সামিল হবে তবে কারো যদি ওজোর থাকে আলাদা কথা না দ্বিতীয় জামাতের পঁচিশ গুণ গুণ ফজিলত নেই দ্বিতীয় জামাত কিনা এখতলাফ রয়েছে যদিও কিছু দলিল রয়েছে নবী সাল্লামের এক সাহাবি আসে একা নামাজ পড়ছিলেন বলেন আল্লাহ রাজুল নেতা কেউ আছে যে এর সাদকা করবে তখন অবাকর সিদ্দিক রাজিয়া গেলেন এইসব হাদিস দিয়ে অনেক ওলামারে জায়েজ করেছেন আমরা জায়েজ মনে করি তবে ইচ্ছা করে যারা যাচ্ছি যাব যাচ্ছি যাব করে জামাত শেষ হয়ে গেল যেতে যেতে অবশ্যই গুণাগারেরা আর জামাতের সাতাশ গুণের ফজিলত পাবে না জামাতের সাতাশ গুণের ফজিলত জামাতে না গিয়ে পাবে কারা যারা সফরের কারণে জামাত ধরতে পারলো না যে সফরে কত জামাত পায়নি একাই সফর করেছে কোনো জামাত পায়নি অথবা অসুস্থতার কারণে নিয়মিত জামাতে যায় পাঁচক্ত নামাজে কিন্তু অসুস্থ অবস্থায় মসজিদে যেতে পারে না জামাতে হাজির হতে পারে না তারা বাড়িতে নামাজ পড়েও সাতাশ গুণ নাকি পাবে আর দ্বিতীয় তৃতীয় জামাতে এসে পঁচিশ সাতাশ পাবে না এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমাদের দেশে মাজারে মেলা লাগে এই মেলাতে কেনা বেচা যাইজ কেনা না মেলায় যাওয়া যাইজ নাই হিন্দুদের মেলাই হোক ইহুদিন আসারাদের মেলা হোক অথবা শির্ক বিদাত যারা করে আমাদের মুসলিমদের মধ্যে কবর মাজার অরসের মেলায় হোক এইসব মেলায় বেচা কেনা যাইজ নয় কারণ বেচা কেনা করতে যাওয়া আপনার বাতিলের সহযোগিতা করা অধিকাংশ লোক সব বাতিলপন্থী সিরকি আকিদা নিয়ে আসছে তাদের দল ভারী করলেন তাদের কাছে আপনি বিক্রি করলেন তাদের মার্কেট জমালেন আপনি সংখ্যা বাড়ালেন ইত্যাদি সেই জন্য জায়জ নাই হ্যাঁ দাওয়াতের উদ্দেশ্য যে কোনো জায়গায় যেতে পারেন বেশ্যাখানাতেও যেতে পারেন অনেক অলমায়কেরা বেশ্যাখানায় মহিলাদেরকে দাওয়াত দিতে যেতেন সালাফ সালাহিনদের এরকম বহু কিস্তা কাহিনী রয়েছে তারপরে যারা মদ পান করছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদের মহফিলে যেতেন তো সেখানে দাওয়াত দেওয়ার জন্য ওয়াজ উপদেশ দেওয়ার জন্য বা নসিহত করার জন্য অথবা কাউকে কিতাব দেওয়ার জন্য সিডি দেওয়ার জন্য যে কোনো জায়গায়